উদ্দাম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল ও কর্মী যৌবন যাবে পেরিয়ে উদ্দাম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল ও কর্মী যৌবন যাবে পেরিয়ে যাব মতো মারিয়ে উত্তাল সূর্য ঘিসবে সূর্য ঘুচবে প্রলয়ের উদ্দাম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল হো যৌবন যাবে পেরিয়ে মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল হো যৌবন যাবে পেরিয়ে শাশ্বত শপথে হব যে বলিয়া আহত স্বপনে জালনী আশুত শপথে হব যে বলিয়া আহত স্বপনে জালো নির্বাণ মুক্তি পাগলই নিপীড়িত জনতা আনবেই আনবে সূর্য বিজয় মুক্তি পাগলই নিপীড়িত জনতা আনবেই আনবে সূর্য বিজয় উত্তাল মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল ও কুর্মী যৌবন যাবে পেরিয়ে উত্তাল মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল ও কুলমি যৌবন যাবে পেরিয়ে কাটাবো কত আর বসে বসে কাল বঞ্চনারে রাত হবে যে সকাল কাটাবো কত আর বসে বসে কাল বঞ্চনারে রাত হবে যে সকাল মিথ্যার প্রাসাদই ভাঙবই ভাঙব সত্যের তোলো আজ বজ্র নিলাম মিথ্যার প্রাসাদ ভাঙ্গই ভাঙ্গ সত্যের তোলো আজ বজ্র নিলাম উদ্দাম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল হো কর্মী যৌবন যাবে পেরিয়ে উদ্দাম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল হো কর্মী যৌবন যাবে পেরিয়ে উত্তম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল সূর্য যৌবন জগতে তবে রাখো না হাতে হাসবে সূর্য বুঝবে প্রলয়ের উত্তম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল ও কুর্মী যৌবন যাবে পেরিয়ে উত্তম মোরা দুর্বার যাব বন্যার মতো মারিয়ে উত্তাল ও কুর্মী যৌবন যাবে পেরিয়ে উত্তম মোরা দুর্বার যাব বন্যার মতো মাড়িয়ে উত্তাল ও কুর্মী যৌবন যাবে পেরিয়ে উত্তাল মোরা দুর্বার যাব বন্যার মতো মাড়িয়ে উত্তাল ও কুর্মী যৌবন যাবে পেরিয়ে